واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আর তোমরা আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হইও না একাল্লাই বিশ্বাসী বান্দা যারা জীবন আদর্শে নবীকে মানো যারা একাল্লাই বিশ্বাসী বান্দা যারা জীবন আদর্শে নবীকে মানো যারা আজ তোমাদের জন্য পৃথিবী কেন দ্বন্দ্ব মুখর মতাদর্শ বিভাজনে কাটছে প্রহর আজ তোমাদের জন্য পৃথিবী কেন দ্বন্দ্ব মুখর মতাদর্শ বিভাজনে কাটছে প্রহর আর কতকাল নিজেই নিজের করবে দংশ বিভেদ দ্বন্দ্ব ভুলে এসো একতার গড়ি বন্ধন আর কতকাল নিজেই নিজের করবে দংশন বিভেদ দ্বন্দ্ব ভুলে এসো একতার গড়ি বন্ধন সময় এসেছে ঘুরে দাঁড়াবা মুছে ফেলে সব দ্বন্দ্ব সবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার মুছে ফেলো সব দ্বন্দ্ব সবার একটাই দাবি তৌহিদি জনতা ঐক্য চাই সকল লামা ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই সকল লামা ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই আল্লাহওয়ালা ঐক্য চাই কালেমাওয়ালা ঐক্য চাই সকল লামা মুসলমানের দেশে কেন উলামারা লাঞ্ছিত বিশ্বাসীরাও সমাজে কেন অধিকার বঞ্চিত মুসলমানের দেশে কেন উলামারা লাঞ্ছিত বিশ্বাসীরাও সমাজে কেন অধিকার বঞ্চিত এই দেশ আর জাতির তরে যারা সংগ্রাম যুদ্ধ করে গড়ে তুলেছেন নয়া ইতিহাস জীবন দিয়ে শত এই দেশ আর জাতির তরে যারা সংগ্রাম যুদ্ধ করে গড়ে তুলেছেন নয়া ইতিহাস জীবন দিয়ে শত তারা কেন আজ কর্ম ভুলে স্বার্থান্বেষীর ফাঁদে পরে ভুলে গেছেন কে আপন কে প তাই জনতা লাঞ্ছনার শিকার তাই জনতা লাঞ্ছনার শিকার সময় এসেছে ঘুরে দাঁড়াবা মুছে ফেল সব দ্বন্দ্ব সবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার মুছে ফেল সব দ্বন্দ্ব সবার একটাই দাবি তৌহিদি জনতা ঐক্য চাই সকল লামা ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই সকল লামা ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই আল্লাহ ঐক্য চাই কালেমাওয়ালা ঐক্য চাই সকল উলামা ঐক্য চাই সকল উলামা এক কাতারে পড়ি নামাজ একই তাকবিরে জাগি সরল পথের অনুসারী একটাই পথ খুঁজি এক কাতারে পড়ি নামাজ একই তাকবিরে জাগি সরল পথের অনুসারী একটাই পথ খুঁজি নাজাত চাহি খোদার তরে ধনী গরিব আপন পরে জান্নাত চাই কামিয়ে নিতে ক্ষণস্থায়ী ভাবে নাজাত খোদার তরে ধনী গরিব আপন পরে জান্নাত চাই কামিয়ে নিতে ক্ষণস্থায়ী ভাবে তবে কেন আজ শতমতবাদ বাড়ছে ভাইয়ে ভাইয়ে সংঘাত কোরআনের নীতি ভুলে গিয়ে তাই জনতা লাঞ্ছনার শিকার তাই জনতা লাঞ্ছনার শিকার সময় এসেছে ঘুরে দাঁড়াবা মুছে ফেলো সব দ্বন্দ্ব সবা সময় এসেছে ঘুরে দাঁড়াবার মুছে ফেলো সব দ্বন্দ্ব সবার একটাই দাবি তৌহিদি জনতা ঐক্য চাই সকল লামার ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই সকল লামার ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই আল্লাহওয়ালা ঐক্য চাই কালেমাওয়ালা ঐক্য চাই সকল লামার ঐক্য চাই তৌহিদ জনতা ঐক্য চাই আল্লাহওয়ালা ঐক্য চাই কালেমাওয়ালা ঐক্য চাই সকল উলামার ঐক্য চাই তৌহিদ জনতা